নীতির বলগা ঘোড়াটা চটুল ছন্দে হাঁটে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা নীতির বলগা ঘোড়াটা চটুল ছন্দে হাঁটে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা সুবাস মাখা রঙিন ফুল বর্ণ চোড়া হয়েছে আবাস ভুলে সুখের পাখি দুঃখের পথে চলেছে সুবাস মাখা রঙিন ফুল বর্ণ চোড়া হয়েছে আবাস ভুলে সুখের পাখি দুঃখের পথে চলেছে চন্দ্রটারই নিরে টালো চন্দ্রটারই নিরে টালো রাতের গায়ে পড়ে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা নীতির বলগা ঘোড়াটা চটুল ছন্দে হাঁটে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা বাকির খাতা ফাঁকি শুধু মিষ্টি কথার ছলনা দৃষ্টিগুলো উবে গেছে সৃষ্টির যচেনা বাকির খাতা ফাঁকি শুধু মিষ্টি কথার ছলনা দৃষ্টিগুলো উবে গেছে সৃষ্টির যচেনা স্নেহ মাখা হাতের পরশ স্নেহ মাখা হাতের পরশ খুকুর গালা যে রাঙায় না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা নীতির বলগা ঘোড়াটা চটুল ছন্দে হাঁটে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা নীতির বলগা ঘোড়াটা চটুল ছন্দে হাঁটে না নীতির গীতি ভুলে সে তো প্রীতির পথেও চলে না নীতির বলগা ঘোড়াটা